بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین اما بعد فقد قال شیخ الاسلام ابن تیمیت رحمہ اللہ تعالی ثم من طریقة اہل السنت والجماعہ اتباع آثار رسول اللہ صلی اللہ علیہ وسلم باطنا وظاہرہ واتباع سبيل السابقين الأولين من المهاجرين والأنصار واتباع وصية رسول الله صلى الله عليه وسلم حيث قال عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجز وإياكم محدثات الأمور فإن كل بدعة ضلالة ويعلمون أن أصدق الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم ويؤثرون كلام الله على غيره من كلام أصناف الناس ويقدمون هدي محمد صلى الله عليه وسلم على هدي كل أحد ولهذا سموا أهل الكتاب والسنة وسموا أهل الجماعة لأن الجماعة هي الاجتماع وضدها الفرقة وإن كان لفظ الجماعة قد صار اسما لنفس القوم المجتمعين والإجماع هو الأصل الثالث الذي يعتمد عليه في العلم والدين ওয়াহম ইয়াজেনুনা বিহাদিহিল উসুল সালাসা জামিয়া মা আলাইহিন নাসব মিন আকওয়ালিন ওয়া আমালিন বাতিনাতিন আও জাহিরাতিন মিম্মা লাহু তাআল্লুকুম বিদ্দিন ওয়াল ইজমাউ আল্লাযী ইয়ানদাবিত হুয়া মা কানা আলাইহি সালাফুস সালিহ ইয বাদাহুম কাসুরাল ইখতিলাফু ওয়া ইনতাশারা ফিল উম্মাহ মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন মুসলিম অম্মার মধ্যে যে বহু দল উপদল সৃষ্টি হয়েছে তার মধ্যে আহলি সুন্নত অল জামাতকে তার খাস রহমতে কোরআন এবং সন্ন্যার ওপর অটল থাকার তৌফিক দান করেছেন সুতরাং যারা আহলে সন্না অল জামা সত্যিকার অর্থে যারা কোরআন সন্ন্যার নির্ভেজাল অনসারী এবং অনসারী হওয়ার জন্য সচেষ্ট বেদাতকে তারা পরিত্যাগ করেছে শির থেকে মুক্ত হয়েছে তাদের আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করা উচিত বলুন আলহামদুলিল্লাহ তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে চেনার জন্য শুধু মুখে দাবি করলে হবে না হলে সন্না তাদের কিছু খসুসিয়াত বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলি যদি থাকে তাহলে জানতে হবে যে তারা আহলে সন্না আর যদি তা না থাকে বা তাতে ঘাটতি থাকে তাহলে জানতে হবে যে তাদের আহলে সুন্নত হয় ঘাটতি ত্রুটি রয়েছে আমাদের ধারাবাহিক আলোচনা আল আকিদ আল ওয়াসেটিয়ার আজকে পর্ব নম্বর উনচল্লিশ এরপরে চল্লিশ নম্বর পর্ব দিয়ে আমাদের এই কিতাব শেষ হবে আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেক ভালো কাজ সমাপ্ত করার তৌফিক দান করেন এবং প্রত্যেক মন্দ কথা কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আল্লামা শেখ সালিউল ফৌজান হাফিজাহুল্লাহ তালা বলছেন ফাসলুন এ অধ্যায় ফিসেফাতে আহলি সন্নাত জামা আহলি সন্নাত জামাতের গুণাবলী সম্পর্কে বা বৈশিষ্ট্য সম্পর্কে ওয়ালিমা সৌম্যবিজ আলিক আর আহলে সন্ন্যত আল জামাতের এই নামকরণ কেন হইল আহলে সন্ন্যত জামাতকে কেন আহলুসন্না বলা হয় কেন আহলুসন্না এবং ওয়াল জামা বলা হয় সন্ন্যাতওয়ালা এবং জামাতওয়ালা আহল সন্ন্যাতওয়াল জামা মানে আহল মানে ওয়ালা যারা সন্ন্যতওয়ালা সন্ন্যতের অনুসারী এবং যারা জামাতবদ্ধ যারা জামাতবদ্ধ কোরআন সন্ন্যার উপর ভিত্তি করে যারা এক হয় দল বড় হইলে জামাত হয় না একাই সেই জামাত হবে যেমন সালাফগঞ্জ থেকে এই বর্ণনা রয়েছে ওইন কুন্তা বাহাদেক তুমি যদি হকের ওপর থাকো আর তুমি যদি একাও থাকো তারপর তুমি হচ্ছ জামা এই জন্য এন্না ইব্রাহিমা কানা ওম্মা ইব্রাহিম আলাইসাল্লাম একাই তারপর আল্লাহ বলছেন ওম্মা যদি ওম্মাতুন মানে ওম্মাতান হইতে পারে তফসির একটি আর একটি উম্মাতুন মানে ইমাম বলা হয়েছে কিন্তু আল্লাহ রবুল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে একাই উম্মত বলেছেন তো আহলে সোনাতাল জামাতের বৈশিষ্ট্য সম্পর্কে এখানে শেখুল ইসলাম তাইমা রাহমাহুল্লাহ যা বলেছেন আজকে আমাদের আলোচনায় মোটামুটি ছয়টি বিষয় আসবে ছয়টি বৈশিষ্ট্য আসবে আহলে সুন্নতাল জামাতের বলছেন সুম্মা মিন তারিকা তাহলি সুন্নাতাল জামা ইত্তেবা আসারে রসুল্লাহ সাল্লাহ বা তেনা জাহেরা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইমাম তাইমা রাহমাহুল্লাহ বলছেন আহলে সুন্নতাল জামাতের তরিকা হচ্ছে পথ হচ্ছে আদর্শ হচ্ছে মানহাজ হচ্ছে ইত্তেবাউ আসারে রসুল্লাহ রসুল্লাহ সাল্লামের সন্ন্যার আসার মানে এখানে সন্না আসার আসারের বহু বচন আসার হাদিসকে বলা হয় সন্নাকে বলা হয় আর সন্নাতনের বহু বচন হচ্ছে সোনান আসারের বহু বচন হচ্ছে আসার আসার বহু বচন হচ্ছে আসার যেগুলি আসারে পরিণত হয়েছে দোয়া সেগুলোকে দোয়ায় মাসুর বা মাসুরা বলা হয় ওগুলো কি বলা হয় দোয়ায় মাসুরা বলা হয় এখান থেকে বলা হয় তাহলে হাদিসকে হাদিস বলা হয় নবী করিম সাল্লামের কথা কাজ এবং অনুমোদন স্বীকৃতি তিনটি বিষয়ের সমষ্টি এগুলোকে কি বলা হয় রসুল্লাহ সাল্লা সাল্লামের সন্ন্যাও বলা হয় যে কথা কাজ এবং অনুমোদন নবী করিম সাল্লামের আসারও বলা হয় এখানে আসার শব্দটি ব্যবহার করেছেন এমাবিমেতাইম রহমুল্লাহ রসুল্লাহ সাল্লা আসার মানে সন্ন্যতগুলি এর অনুসরণ করা তো আহলে সন্তাল জামাতের মানহাজ হচ্ছে বা পথ পদ্ধতি হচ্ছে আদর্শ হচ্ছে কি উল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ করা জি বা তেনা ওজাহেরা আভ্যন্তরীণ দিক থেকেও আর বাহ্যিক দিক থেকেও শুধু বাহ্যিক দিক থেকে নয় আর শুধু আভ্যন্তরীণ দিক থেকে নয় বরং দুই দিক থেকে সার্বিক দিক থেকে রসুল্লাহ সাল্লামের আদর্শের অনসারী হওয়া বাতেনান ওয়াজা হেরান এই যে বলেছেন ভিতর থেকেও আর বাহির থেকেও মানে ভিতরের অবস্থা ভিতরে যে অন্তরের আমলগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রেও অন্তরে যে অবস্থা রয়েছে সেই ক্ষেত্রেও সালাফ ইসলামের অন্তরে পেঁয়াজ থাকতো না দিল সাফ কালবে সালিম থাকতো জি হ্যাঁ সালাফে সালাহিনের অন্তরে শির বিদাতের মহব্বত ছিল না জি হ্যাঁ সালাফে সালাহিনের যেমন বাহ্যিক অবস্থাগুলি ছিল কি যেগুলি বাহ্যিক যেগুলি দিন তাকোয়া সেগুলি ছিল শির মুক্ত বিদাত মুক্ত ছিল আর ঠিক তেমনই আভ্যন্তরীণ দিক থেকেও ছিল তো তাদের অনুসারী যারা হবে তারা এই রকম হবে বাতেনি দিক থেকে আর জাহেরি দিক থেকে কি হবে রসুরামের সন্ন্যতের অনুসারী হবে পক্ষান্তরে শেখ সাল বলছেন যে মুনাফেক মোনাফেকরা আভ্যন্তরীর দিক থেকে রাসুল্লাহামের আদর্শের অনুসারী না দুশ্মন শত্রু কিন্তু বাহ্যিক দিক থেকে তারাও রসুল্লাহামের অনসারী ছিল বাহ্যিক দিক থেকে রসুল্লাহামের তরিকা মোতাবেক চলতো নামাজ পড়তো হ্যাঁ যা কিছু করতে বলা হয়তো বাহ্যিক করতো এ কথাই বলছেন তারপরে আসার মানে বলতে গিয়ে বলছেন শেখ ফাজান আসার ও রসুলাম সুন্নাতুহু রসুল্লাহ আসার হচ্ছে সন্ন্যাত এই আসার কাকে বলা হয় মা রোহে আনহা ও সের আনহু যা নবী করিম থেকে বর্ণনা করা হয়েছে ওসের আনহ মানে যা নকল করা হয়েছে তা হাদিসগুলি সে কর্মগত হাদিস হোক আমল অথবা বাচনিক হোক অথবা অনুমোদন হোক রসুল্লাহাম থেকে কি হয়েছে ও সেরা মানে বর্ণিত হয়েছে নকল হয়েছে সেটা মিন কৌলিন কথা হইতে পারে আও ফেলিন কর্ম হইতে পারে আও তাকরির অথবা অনুমোদন বা স্বীকৃতি হইতে পারে আসার দুই রকম আসার হচ্ছে একটা হচ্ছে আদর্শগত আসার আদর্শগত আসার সেটা হচ্ছে হাদিস আর একটা হচ্ছে অনুভূত আসার আসার হিসিয়া অনুভূত যেগুলো বাহ্যিক দেখা যায় যেগুলো বাহ্যিক নজরে আসে আসার আরবি ভাষায় মানুষের বাহ্যিক বিষয়গুলিকে বলা হয় বাহ্যিক বিষয় আসার যেমন রসুল্লাহ বাহ্যিক আসার হচ্ছে বলছেন কামাওয়াদে জলুসেহি রসুল্লাহাম যে জায়গাগুলিতে বসতেন মসজিদ নবীতে কোন জায়গায় বসতেন কোন জায়গায় এমতি করতেন কোন জায়গায় দাঁড়িয়ে খুদবা দিতেন হ্যাঁ তার শয়ন শয়ন গা কোথায় ছিল তিনি কোন কোন কোন জায়গায় শুইতেন কোন বিছানাটে শুইতেন কোন জায়গাগুলো তিনি কাজে হাজাত করেছেন এগুলি হচ্ছে আসার হিসিয়া অনুভূত বাহ্যিক যা দেখা যায় এগুলি হচ্ছে রাসুল্লাহ আসার এগুলোকে ফলো করতে হবে না এগুলি ফলো করা কোনো শরীয়ত নাই যে মদিনায় অমুক জায়গাটিতে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আহত হয়ে ওহদের প্রান্ত থেকে ফিরার সময় বসেছিলেন সুতরাং আমরাও গিয়ে ওখানে বসবো উদাহরণস্বরূপ বললাম বদরের প্রান্তে যেই জায়গায় বসে বসে রসুল্লাহাম একগ্র চিত্তে আল্লাহর কাছে দোয়া করেছিলেন সাহায্য কামড়ার জন্য ওই জায়গায় আমরা কি করবো এবাদত বন্দি করবো বসবো ওখানে বসে বসে দোয়া করব এগুলো হচ্ছে বাহ্যিক আসার না বাহ্যিক আসার ইসলাম ফলো করা নেই বরং যারা বাহ্যিক আসার ফলো করেছে তারা অধিকাংশই শিরকে এবং বেদাতে লিপ্ত হয়েছে এই যে খন্দকে সাতটা মসজিদ সেভেন মস্ক ছিল না সাতটা মসজিদ এখন কমে এসছে সঙ্গে তারপর মনে চার পাঁচটা আছে এখনো হ্যাঁ তো এই যে মসজিদগুলো তৈরি হয়েছে এগুলো তুর্কি আমলে এই বাহ্যিক আসার ফলো করতে গিয়ে হয়েছে এই রসুল্লাহাম খন্দকে এই জায়গায় বসে দোয়া করছিলেন ওই জায়গাতে আবাকার দোয়া করেছেন ওই জায়গায় ওমর করেছেন ওই জায়গায় উসমান করেছেন ওই জায়গায় আলী করেছেন সুতরাং এই কয়েকটা মসজিদ যে যেখানে বসে ওই যে বড় বড় সাহাবাই কেরামরা এবং রসুল্লাহ যে যেখানে বসে দোয়া করেছেন ওই জায়গায় একটা করে কি করেছে তুর্কিরা মসজিদ তৈরি করে দিয়েছি আর বেদার্থীদের সুযোগ হয়েছে মসজিদ নয় বাদ দিয়ে গিয়ে লাইন দিয়ে আছে ছোট্ট ছোট মসজিদ একবারে দেখা হবে না হয়তো লাইন দিয়ে আছে একজন নামাজ পড়ে বেরোচ্ছে তখন আরেকজন নামাজ পড়ছে আরেকজন সালাদ পড়ে বেরোচ্ছে আরেকজন নামাজ পড়ছে বেদাতি নামাজ বেদাতি জায়গায় বেদাতি নামাজ এইরকমই বাহ্যিক আসার হচ্ছে হীরা পাহাড়ের গুহা হ্যাঁ তারপরে সৌর পাহাড়ের গুহা এই জায়গায় নবী আশ্রয় নিয়েছেন এই জায়গাতে হেরা পাহাড়ের গুহায় তিনি নবুয়ের আগে ইবাদত করতেন ওহি নাজল ইকরাব ইসমে নাজল হয়েছে সুতরাং ওখানে যাব ওখানে যাই নামাজ বিছানো আছে বেদাতিদের ওখানে লোকেরা গিয়ে নফল পড়ছে এগুলো কার কাজ যারা বেদাত করে অথবা শিরকে লিপ্ত তাদের কাজ এইগুলি আহলে সন্ন্যতাল জামাত ফলো করে না আসার হিসিয়া ফলো করে না আসার মানবীয় ফলো করে যেগুলো সত্যিকার আদর্শগত যেগুলো হ্যাঁ, আসার অর্থাৎ রসুল্লাহামের কথা কাজ এবং অনুমোদন এগুলি ফলো করে তাই বলছেন শেখ সালে ফৌজান লি আন্না তাতাবুফি শিরিক কারণ বাহ্যিক যেগুলো রসুল্লাহামের চলাফেরার জায়গা উঠা বসার জায়গা বা দোয়া করার জায়গা বা অমক তমক এইরকম বাহ্যিক যেসব জায়গা এগুলো তলাশ করা হচ্ছে সিরকের কারণ শিরকে লিপ্ত হওয়ার কারণ কামা হাসালাফিল ওমামির সাবেকা যেমন বিগত জাতিগুলো এইভাবে শিরকে লিপ্ত হয়েছে এটা ছিল প্রথম কি বৈশিষ্ট্য রাহেল সোনাতল জামাতে রসুল সাল্লামের আভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে কি করবে রসুল্লাহ সাল্লামের সন্ন্যতের অনুসারী আসার মানে এখানে সন্ন্যত দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আনসার এবং মহাজেরিন আনসারদের যারা প্রথম সারির অগ্রণী ভূমিকা রেখেছেন ইসলামে তাদের পথের অনুসারী হওয়া রসুল্লাহ অনুসরণে পরে কার অনুসরণ করা যারা মহাজেরির এবং আনসারদের মধ্য থেকে সাবেকিন প্রথম সারির সাহাবাইক রাম আশ্রয় মুবাসরা খোলাফার আশেদিন আশ্রয় মুবাসরা আর তারপরে ওই সমস্ত সাহাবাইক রাম যারা অনেক হাদিস মুখস্থ রাখতেন ধরেন অনেক তারা ফতুয়া দিয়েছেন সাহাবাইক বিশ্বাস ইন্তেকালের পরে জি হ্যাঁ ফোকাহে সাহাবা যাদেরকে বলা হয় বদরে হাজির হয়েছেন সাবিক আউ্বালিন ওহদে উপস্থিত হয়েছেন খন্দকের আগে ইসলাম গ্রহণ করেছেন বা হুদাইবিয়ার সন্ধির আগে ইসলাম গ্রহণ করেছেন এরা সাবেকনা বলেন জি তাদের অনুসারী হওয়া তাহলে দল হিসাবে সাহাবে কেরামদের দলের অনুসরণ করে আহলে সোনাতাল জামাত কার পরে রসুল্লাহামের অনুসরণ করে দলের এক এক ব্যক্তির না কারণ ব্যক্তি পর্যায়ে হ্যাঁ, কিছু ভুল কারো হয়ে যেতে পারে ভুল মুক্ত কেউ না কিন্তু জামাত হিসাবে সাহাবাই কেরামের জামাত যারা সাবেক আওয়ালিন তারা হকের ওপর প্রতিষ্ঠিত ছিলেন সুতরাং তাদের অনসারী আহলে জামাত এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে অত্তেবা ওসিয়াতে রসুল্লাহ সাল্লাম আহলে সোনাতাল জামাতের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা রসুল উল্লাহামের যে ওসিয়ত ছিল ওম্মতের জন্য উপদেশ ছিল তার অনুসারী তারা তা ফলো করে কি ছিল সেটা হাইসো কাল যেহেতু তিনি বলেছেন সোনান আবু দাউদের হাদিসে রয়েছে মুসনাদ আহমদে রয়েছে ইবিন মাজায় রয়েছে আলাইকুম বে সন্ন্যাতি তোমরা আমার সন্ন্যতকে আদর্শকে আঁকড়ে ধরো মজবুত করে ধরো আলাইকুম মানে ইলজামু এটা ইসিম ফেল আরবি গ্রামার এর মানে হচ্ছে ইলজ আলাইকুম মানে তোমাদের ওপর না আলা মানে ওপর আর কুম মানে তোমরা তোমাদের ওপর না ইল জামু এটা ইসিম ফেল আরবি গ্রামারে তোমরা শক্ত করে ধরো মজবুত করে ধরো হ্যাঁ বা তোমরা গ্রহণ করো বেসুন্নতি আমার আদর্শকে অসন্নাতিল খোলাফা আর সেসব খালিফার সন্ন্যতকে আর রাশেদিন যারা নিজেরা হ্যাঁ সঠিক পথের অনুসারী এবং ইন তার নিজেরা হেদায়ত প্রাপ্ত রাশেদিন তারা নিজেরা অন্যকে রাস্তা দেখিয়েছেন আর মাহেদিন তারা অন্যদেরকে হ্যাঁ, তারা নিজেরাও হেদায়ত প্রাপ্ত মিমবাদি আমার পরে মিমবাদি বলে এটা বলে দিয়েছেন নবী করিম যে আমার জীবদ্দশায় শুধু তারা হেদায়ত প্রাপ্তের কথা নয় আমার পরেও সাহাবাই কেরামগন বা খোলাফের দিন তারা কি হেদায়ত প্রাপ্ত এতে রাফেজি শিয়াদের খণ্ডন রয়েছে যারা বলে যে রসুরামের সাহাবিরা নবীলাম সাল্লাম ইন্তেকালের পর যখন খেলাফতির বিষয়টি আসলো তখন তারা সকলে মুরতাদ হয়ে গেল নজবিল্লা পাঁচজন ছাড়া বাকি সব মুরতাদ হয়ে গেল তাই নবী বলছেন যে আল মেহদি ইনা মিমবাদি আমার পরে তারা মেহদি থাকবে হেদায়ত প্রাপ্ত থাকবে বলেছেন না বলেন নাই জি গুলো মনে রাখবে ভালো করে আমার পরে হেদায়ত প্রাপ্ত থাকবে সার্টিফিকেট রসুল্লাহ সাল্লাম আর তারা কারা খোলাফা তাহলে আউ বাকার হেদায়ত প্রাপ্ত মাহদি হ্যাঁ ওমার মেহেদি হেদায়ত প্রাপ্ত ওসমান মাহদি হেদায়ত প্রাপ্ত যেমন আলী হেদায়ত প্রাপ্ত জি তামাসাকু বিহা তোমরা মজবুত করে ধরো তামাসাকে তামাসাকে মানে শক্ত করে ধরো ও আজ্জু আলিহা বিন নওয়াজেজ এবং মাড়ির দাঁত দিয়ে হ্যাঁ কামড়িয়ে ধরো জি আদায় অজ্জ মানে কামড় দেওয়া দাঁতের কামড় তো দাঁত দিয়ে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধর সামনের দাঁত দিয়ে কেন বললেন সামনের সামনের সামনের দাঁত দিয়ে কেউ কিছু ধরে থাকে আর শক্তি দিয়ে যদি টানেন তো অনেক সময় দাঁত ভেঙে চলে আসবে হ্যাঁ কিন্তু মাড়িতে চেপে ধরলে অত সহজ না যে আপনি মাড়ি থেকে টেনে নেবেন ঠিক না এই জন্য বলা হয়েছে এইভাবে ধরো অর্থাৎ এখানে এই এই একটা এটা হচ্ছে ভাষার অলঙ্কার দিয়ে বুঝান এই নয় যে সন্নতকে দাঁতে ধরার জিনিস সন্নতকে দাঁতে চেপে ধরা যাবে না ধরা যাবে না কিন্তু এটা দিয়ে বোঝা যেমন তুমি মাড়ির দাঁতে চেপে ধরলে কোনো কিছু সহজে টানা যায় না ঠিক তেমনই তুমি এমন সন্ন্যার অনুসারী হও যাতে করে তোমার কাছ থেকে কেউ সন্ন্যতকে ছিনি না দিতে পারে তোমাকে দাঁতে লিপ্ত না করতে পারে এই ছিল এতক্ষণ পর্যন্ত ইতিবাচক পজিটিভ এখন ইতিবাচক শোনেন অমর আর তোমরা নিজেদেরকে বাঁচাবে ইয়াকুম মানে হ্যাঁ জন্নেবু আনফুসাকুম জি ইয়াকা ওয়াল আসাদ মানে নিজেকে বাঘ থেকে রক্ষা করো তো এখানে ওয়াইয়াকুম তোমরা নিজেদেরকে রক্ষা করে বাঁচাবে দাসাতিল অমর নতুন নতুন কর্মকাণ্ড থেকে যেগুলি ধর্মের নামে হয়ে থাকে সবের আশাই হয়ে থাকে দুনিয়ার নতুন কাজকর্ম নাই দুনিয়ার নতুন সায়েন্স টেকনোলজির যত কিছু রয়েছে সব নতুন কিন্তু অসুবিধা নেই এগুলি হচ্ছে দুনিয়ার ভোগের সামগ্রী কিন্তু দিনের ক্ষেত্রে নতুন কিছু যা সবের আশায় করা হয় এবং দিনের অংশ হিসাবে করা হয় এতে থেকে সতর্ক করেছেন ফাইন্না কুল্লা মোহদাসাতিম বিদা কুল্ল বিদাতিন দলাল এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে জেনে রাখো যে প্রত্যেক বিদাত হচ্ছে গোমরাহি প্রত্যেক নতুন কাজ বিদাত যা ধর্মের নামে হয় আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি ভ্রষ্টতা তিন নম্বর তাহলে আদর্শ হলো কি যে রসুল্লাহ ইসলাম এবং খোলাফের দিনের আদর্শকে আহলে সন্তাল জামাত কি করে আঁকড়ে ধরে থাকে নবী শাসন করে কাকে দেখে যে চার খলিফা কি করেছেন তারা কি বলেছেন তারপরে বলছেন চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা নিশ্চিত জানে এলমুল ইয়াকিন এখানে এল মানে অন্তর থেকে বিশ্বাস করা একটা হচ্ছে এমনি নলেজ জানি কিন্তু হয়তো বিশ্বাস করি না বা সন্দেহ রাখি না ওই জানা না এ হচ্ছে এমন এলম যেটা একইনের পর্যায়ে নিশ্চিতভাবে তারা জানে যে আন্না আস্তাকাল কালামে কালামুল্লাহ সবচেয়ে সত্য কথা হচ্ছে আল্লাহর কথা সবচেয়ে সত্য বাণী হচ্ছে আল্লাহর বাণী ওয়াখের আল হাদি হাদি মোহাম্মদ আর সবচাইতে উত্তম আদর্শ উৎকৃষ্ট আদর্শ হচ্ছে মোহাম্মদ রসুল উল্লাহামের আদর্শ যখন সবচেয়ে উত্তম আল্লাহর কথা আর সবচেয়ে উৎকৃষ্ট রসুল্লাহ আদর্শ তাহলে আল্লাহর কথার ওপর আর রসুল্লাহ আদর্শের ওপর অন্য কিছুকে অগ্রাধিকার দিতে পারে না পারে না তাই বলছে কালাম আল্লাহ আল্লাহ কালাম আসনাফিনাস সুতরাং তারা আল্লাহর বাণীকে অন্য যে কোনো মানুষের কথার ওপর প্রাধান্য দেয় অগ্রাধিকার দেয় একদিকে আল্লাহ রব্বুল আলমের কথা বা রসুল্লাহামের আদর্শের কথা আর একদিকে আবু হানিফা শাফি মালিক আহমদের কথা যদি বিরোধ ঘটে তাহলে কি করতে হবে আহলে সতল জামাতের আদর্শ হচ্ছে যে আল্লাহর কথাকে রসুল্লাহ কথাকে প্রাধান্য দিতে হবে এ কথা বললে হবে না যে আমাদের মজা হবে কি আছে হাদিস সহি মানসুখ না জয়ীফ না সাজ মন করো না হ্যাঁ আর বলবেন যে না আমাদের মজাবে না সে হাদিস মানব না না এই হাদিস সম্পর্কে যদি কোনো সাহেব বলতেন যে হাদিস এটা মনসুখ তাহলে সেটা ঠিক কিন্তু আপনার এই বলার অধিকার কোথায় যে আপনি মনসুখ বলবেন হয় রসুল্লাহ নিজে বলবেন যে এটা রোহিত আর না হলে সাহাবিরা বলবেন যে আমরা আগে করেছি তারপরে নবী সাল্লা সাল্লাম বলেছেন না এটা করতে হবে না যেমন কবর জিয়াদ সম্পর্কে আছে হ্যাঁ বা শেষখানে শেষ শেষ সময়ে আমরা এটা করতাম না আগে করতাম এরকম কোন প্রমাণ থাকলে তখন রোহিত দাবি করা যাবে আর রফেদান হাদিস মনসুখ রফেদান হাদিস মনসুখ কোথায় দলিল কোথায় নবী সাল বলেছেন আর রফেদান করিও না খলিফার আসেনরা বলেছেন সাহাবিরা বলেছেন যে রফেদান শুরুতে করতে আর করি না পরে নিষেধ করা হয়েছে তাহলে এই মনসুখ দাবি করা তাদের ভ্রান্ত দাবি আর এটা শুধু আমার কথা না বড় বড় হানাফ আলেমরাও বলেছেন আল্লামা সিন্দি সোনানা টিকাই বলেছেন যে দাওয়ার নাসখে যারা বলেছে রফায়দান মনসুখ রোহিত হয়েছে এটা বাতিল কথা এটা আমি বললে তো কড়া লাগবে আরে রাখে না আমি বিদ্বেষ থাকি না হক কথা তুলে ধরছি আর আপনাদের এত বড় মহাদেশ আল্লাহ সিন্দি রাহিমহল্লা জি মদিনায় বসে সারা লিখছেন না সাহির টিকাই আর বলছেন যে কুল্লুন সুন্নতুন সবটাই সুন্নত হাত উঠানো সুন্নত আর মাঝে মধ্যে ছাড়াও সুন্নত ঠিক আছে এত দূর তো আসুক এত দূর চলে আসলে তো হয় যে ঠিক আছে রফায়দান করাও সুন্নত আর রফায়দান মাঝে মধ্যে ছাড়াও সুন্নত আর সন্ন্যতে কি বলে ওয়াজিব সেটাকে বলে যে একেবারে বাধ্যতামূলক আর সবসময় করে যেতে হবে যেমন দুয়াই কোন সুন্নত মাঝে মাঝে ছাড়ি না মাঝে মাঝে হারমাইন শরীফ ছাড়ে না মক্কমদিনে ছাড়ে না ছাড়ে দেয় তো যদি কেউ এক দুবার রাফে দেন ছেড়ে দেয় তারপরে আপনি তো তুলবেন না অবশ্যই কেউ আপত্তি তুলবেন না যদি কেউ আপত্তি তুলে সে জাহেল যে আপনি রাফে দেন কেন করলেন না একবার ছেড়েছে সেই জন্য চার নম্বর বৈশিষ্ট্য তাহলে এটা ছিল জি সুতরাং তারা কি করে প্রাধান্য দেয় আল্লাহর বাণীকে অন্য অন্য লোকের বাণীর কথার উপর ওয়ুকাদ্দেমন হাদিয়া মোহাম্মদ আহাদ এবং নবী করিম আদর্শকে তারা অগ্রাধিকার দায়ী আগে রাখে যে কোনো ব্যক্তির আদর্শের উপর রাজনীতিতে আমি হ্যাঁ, ধরেন যে অমুক বাদে বিশ্বাসী আমি অর্থনীতিতে অমুক বাদে বিশ্বাসী না এটা চলবেন না আপনার জীবনের সার্বিক ক্ষেত্রে হাদিও মোহাম্মদে বিশ্বাসী হইতে হবে সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লামের আদর্শ বিশ্বাসী সর্বস্তরে মোহাম্মদ রসুল্লাহ আদর্শ বিশ্বাসী জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার ব্যক্তি জীবন হবে মোহাম্মদ সাল্লামের আদর্শের মতো আমার পারিবারিক জীবন হবে মোহাম্মদ সাল্লামের আদর্শ অনুযায়ী আমার অর্থনীতি রাষ্ট্রনীতি সব কিছুর নীতি হবে নবী করিমসাল্লামের আদর্শ অনুযায়ী কারো আদর্শকে কখনো অগ্রাধিকার দেব না কোন যুগে না যে আজকাল যুগটা অন্যরকম হয়ে গেছে সুতরাং এখন ইসলামের দণ্ডবিধান না অন্য কিছু না চলবে না চলবে না জি তাহলে মুসলিম হতে পারলো না ও তো কাফা হইল না যদি অস্বীকার করে তাহলে তখন কুফরি হবে আর যদি দুনিয়ার গরজের স্বার্থে কোনো কিছু করে তাহলে ফাসেক বা জালেম হবে যেমন আল্লাহ বলেছেন যখন আহলে সুন্নতাল জামা চার নম্বর বৈশিষ্ট্য কি বলা হলো অগ্রাধিকার দেয় আল্লাহর বাণীকে আর রসুল্লাহামের আদর্শকে এই জন্য তাদের আরেকটি নাম আছে সেটা হচ্ছে আহলুল কিতাব অসন্না নতুন শুনছেন ইভিন তাইম রাহমাউল্লাহ বলছেন যে এই নামেও আহলে সন্ন্যাতকে চেনা যায় আর জরুরি না যে সেটা ভারত উপমহাদেশে চেনা যেতে হবে আর জনগণও জানবে সেই নামটি আর এই টার্মটা আমাদের দেশেও থাকবে জরুরি নাই ইন্ডিয়া বাংলাদেশে থাকবে তিনি সামদেশের লোক হইতে পারে সামদেশে আহলে সন্ন্যত জামাত ইবিন তাইম রাহমাউল্লাহর যুগে কি বলে চেনা যেত আহলে সোনাতল জামাত বলেও চেনা যেত আর আহলুল কিতাব সন্না বলে জানা যেত আল জামাত বলেও জানা যেত যেমন বর্তমান যুগে আহলে সোনাতল জামাতকে হয় আহলুল হাদিস বলে জানা যায় আর না হয় সালাফি বলে জানা যায় আর না হয় আনসার সন্না বলে মেসরে সুডানে জানা যায় না হয় মোহাম্মদি বলে জানা যায় নাম বড় কথা নয় নামে কোনো কাজ দেবে না যদি আদর্শ ঠিক না থাকে যারা এই আদর্শে বিশ্বাসী যে বৈশিষ্ট্যগুলি বর্ণনা করা হচ্ছে তাদের যে কোনো একটা নাম হলেও কোনো দোষ নাই আর যদি নাম না হয় তবু দোষ নেই নামের বিরোধিতা উঠে পড়ে একবারে সাম্মাকুমুল মুসলিম আমরা মুসলিম গ্রুপ মুসলিম দল এইটাও পাড়াপাড়ি আর এর বিপরীতটাও বাড়াবাড়ি যে আহলাদিস নাম না নিলে জান্নাত পাওয়া যাবে ওইটাও বাড়াবাড়ি কথা বোঝা গেছে সালাফের নাম দিতে হবে সাইনবোর্ড লাগাইতে হবে এটাও পড়াপড়ি লাগাইতে হবে জরুরি না কিন্তু আমাকে যদি কেউ পরিচয় জিজ্ঞাসা করে যে আপনি কি তো বলবো আহলে সনতল জামাত আহলে সনতল জামাত তো বেরেলুবি যেমন ওরা তো সবচেয়ে বড় আহলে সনতল জামাত আজকাল দাবিদার তো আপনি কি ওই বেরেলুবিওয়ালা তরিকতাল আহলে সনতল জামাত না কোশ্চেন কালেও না বলছে আমি আহলুল হাদিস আসাবুল হাদিস আহলে সোনাল জামা বা সালাফি আহলে সোনাতল জামা পরিচয় দেওয়ার জন্য বলবো কিন্তু আমার আলোচনাতে বলতে থাকবো আল্লাহিস আল্লাহিস আলাহি সালাহি না না দরকার নেই আমার দরকার আদর্শের দরকার রয়েছে আমার নামের দরকার নেই শেখ সালেল ফজান হাফিজাউল্লাহ তালা এই চতুর্থ বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন যে চার নম্বর বৈশিষ্ট্য বললাম সেটা কি ছিল যে আহলে সাঁতাল জামাত আল্লাহর কথাকে এবং রসুল্লাহ আদর্শকে সবচেয়ে আগে রাখে বলছেন যে আন্নাহ ইউআজমুনা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি আহলে জামাত সবচেয়ে বেশি আল্লাহর কিতাবের এবং সুন্নতের রসুল্লাহ তাজিম করে তাদের অন্তরে কোরআন এবং সন্ন্যার দলিলের তাজিম মর্যাদা সম্মান সবচেয়ে বেশি আপনার অন্তরে যদি কোরআন এবং হাদিসের দলিলের সম্মান বেশি থাকে ওয়ুল্লুন আহমা সবচেয়ে বেশি তার গুরুত্ব দেয় ওয়ুকাদ্দেমুন আহমা এবং প্রাধান্য দিয়ে থাকে ফিল ইস্তেদালেহেমা দলিল পেশ করার জন্য আগে যুক্তি পেশ করবে না আগে আকলি দলিল পেশ করবেন না আগে কোরআনে কেরিমে থাকলে কোরআনের আয়াত পেশ করবে আর তারপরে রসুরামের হাদিস পেশ করবে তারপরে এটা মনে রাখবেন সঠিক তরিকা হাদিস যদি সহি বোখারিতে থাকে মুসলিমে থাকে আর ওই হাদিস ইবিন তো আছে তিরমিজিতে আছে আপনি বোখারি মুসলিমকে উপেক্ষা করে বলবেন না যে ইবিন মাজার হাদিস এটাও ভুল তরিকা জি সব আলোচনা জামাত খেয়াল রাখে জি কারণ যখনই বলবে যে হাদিসটা বোখারিত আছে তার একটা গুরুত্বই আহলে কাছে বা যে শুনবে সরকার তার কাছে আলাদা কিন্তু ওই হাদিসটাকে আপনি হালকা করে দিলেন বিভিন্ন মজা বলতে গিয়ে বা তার কোথায় বলতে গিয়ে বাইহাকি বলতে গিয়ে হয়তো বাইহাকি তো আছে হাদিস তার কোথায় আছে কিন্তু তার আগে বোখারি বলতো আপনাকে তারপর মুসলিম বলতে হবে তারপর আবু দাদা সাহেব নাম নেবেন আপনি তো বলছেন যে তারা সবচেয়ে বেশি কিতাব সন্ন্যার তাজিম করে শ্রদ্ধা করে এবং ওয়াল ইকতেদা বেহেমা আলা আকওয়ালিন নাস তারা প্রাধান্য দিয়ে থাকে অনুসরণের ক্ষেত্রে মানুষের কথার উপর মানুষ আমল কে কার ফতুয়া হ্যাঁ অলামাদের উক্তি পড়াশোনা করে এই না যে একেবারে উপেক্ষা করে এই এই বাড়াবাড়িও কিছু লোকের মধ্যে রয়েছে আলেমদের মধ্যে যে না না না না কে কি বলেছো দেখবো না সাইকুল কি বলেছে না না আমি দেখবো না নাসুদ্দিন আলবানি কি বলেছেন দেখবো না হ্যাঁ সাইকিম নসামিন কি বলেছেন না না না তার কাছে কোনো গুরুত্ব নেই ইবিন তাইম রাহমাল্লার নাম নেওয়া যাবে না খুব বাড়াবাড়ি এটা আবার এটা চরম বাড়াবাড়ি এইভাবে গুমরা হয়েছে যেন এই লোক বলতে চাইছে যে বলছে যে না এইসব আইম্মা কেরামদের উক্তি আমরা নকলও করব না আর বলবো না সে যেন বলতে চাইছে যে আমিও ইবিন তাইমের মতো মুস্তাহিদ হয়ে গেছি আমিও সাইফিন বাজের মতো বড় মুস্তাহিদ হয়ে গেছি আমিও আলবাইয়ের মতো বড় মহাদেশ হয়ে গেছি কথা বোঝা গেছে এইরকম কিছু আলেম সমাজ আমাদের উপমহাদেশে আছে তাদের মানহাজ থেকে সতর্ক করছি এটা ভুল কথা ভুল কথা আমরা আগে কোরআনে কারিমের কথা উল্লেখ করব তারপরে হাদিসের কথা উল্লেখ করব তারপর সাহাবাই কালামদের উক্তির কথা উল্লেখ করবো তারপর তাবাইনদের কথা চার ইমামের কথা ইমাম বখারি কি বলেছেন মুসলিম কি বলেছেন আর তারপরে তখন অন্য নাইমাই রাহমাহুল্লাহ যারা ওই রকম গবেষক আইম্মাইক রাম যারা কোনো তকলিদের গণ্ডিতে না থেকে স্বাধীনভাবে গবেষণা করেছেন তাদের উক্তি ইমাবিনুল কাইম কি বলেছেন ইবিন ইমিয়া কি বলেছেন ইবিন কাজির কি বলেছেন শেখিন বাজ কি বলেছেন বর্তমান যুগে বিশেষ করে ইবিন ওসাইমিন কি বলেছেন আলবানি কি বলেছেন ভালো কথা এগুলো ভালো কথা আপনার কথা শক্তিশালী হবে যে আপনি হ্যাঁ একা না বরং আপনি এক বিশাল এক অম্মত অলমাই কেরামের সাথে আছেন আপনি আল্লাহর কথা হচ্ছে সবচেয়ে সত্য কথা যেমন সুরা নিসার আয়াত একশো বাইশে রয়েছে অমান আসদাক মিন আল্লাহ কিলা আল্লাহর চাইতে কার কথার বেশি সত্য হতে পারে সুরা নম্বর সাতাশিতে রয়েছে অমান দিক থেকে আল্লাহর বাণীর চাইতে বেশি কার বাণী সত্য হতে পারে তারপরে নবী করিম সাল্লামের আদর্শকে কোরআন এবং সন্নাকে যে প্রাধান্য দেয় সবকিছুর ওপর এই জন্য যে সুরানি সার আয়াত নম্বর উনষাটে রয়েছে যে আয়াত আপনাদের আশা করি মুখস্থ আছে অনেকের মেনকুম আল্লাহকে মানো রসুল মানো এবং তোমাদের উলুল আমরদেরকে মানে উলুল আমর দুই রকম অলামাই কেরাম হ্যাঁ দিনই উলুল আমর হচ্ছে অলামাই কেরাম আগে অলামাই কেরাম মানতে হবে কারণ দিন তাদের কাছ থেকে নিতে হবে দিন শাসকদের কাছ থেকে নয় আর তারপরে দুনিয়ার ক্ষেত্রে যে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তাদেরকে তারাও উলিল আমর সুতরাং তাদেরকেও বৈধ কাজের ক্ষেত্রে হ্যাঁ, বৈধ বিষয়গুলির ক্ষেত্রে আইন কানুনের ক্ষেত্রে মানতে হবে দেশের আইন কানুন মেনে চলতে হবে আল্লাহ করা বলছেন কিন্তু ফাইন তানাজা যদি আপোষে বিরোধ সৃষ্টি হয় শাসক এমন কথা বলছে যেটা কোরআনের উল্টা হাদিসের উল্টা হ্যাঁ সাহাবাই কেরম আদর্শের উল্টা অথবা আলেম এমন ফতুয়া দিচ্ছে যেই ফতুয়া হাদিসের বিরোধী হ্যাঁ কোরআন বিরোধী হ্যাঁ সহিসুন্না বিরোধী ফরুদ্দু এর আল্লাহ ফিরিয়ে দাও কার দিকে আল্লাহর দিকে কোরআনে করিমের দিকে এবং রসুল সাল্লা সাল্লামের দিকে তখন আর ওই ভুল আলেমের ফতোয়ার দিকে ফিরাইও না ভুল কোন শাসকের সিদ্ধান্তের দিকে ফিরে হয় না সমস্যার সমাধানকে রুদ্দুহের আল্লাহ রাসুল জি আনুগত্যের ক্ষেত্রে তিন বা চার বলেন শাসক আর আলেম যদি দুটোকে দুই করেন তাহলে চার হয়ে যায় আল্লাহ রাসুল আর তারপরে অলামা এবং শাসক কিন্তু বিরোধ যখন হবে তখন সমস্যার সমাধান মীমাংসার জন্য একমাত্র ফিরে আসতে হবে আল্লাহর দিকে ও তার রসুল সাল্লাহ আলী সাল্লামের দিকে কালামুল্লাহ এবং হাদিও রসুলিল্লাহ সাল্লামের দিকে আহলুল কিতাব সুন্না কেন বলা হয় ইবনে তাইমিয়া নতুন নাম যে শুনলেন যে আহলে সোনাতাল জামাতের একটি নাম হচ্ছে আহলুল কিতাব অসন্না শুধু আহলুল কিতাব বলবেন না কারণ শুধু আহলে কিতাব কে ইহুদিনা সারা আর শুধু আহলে কোরআন বলবেন না শুধু আহলে কোরআন যারা হাদিস হ্যাঁ অমান্য করা অস্বীকারী হ্যাঁ কুফুরি মতবাদ যারা বলবে যে শুধু কোরআন মানি হাদিস মানি না তো শুধু আহলে কোরআন না আহলে জামাত আর শুধু আহলে কেতাবও না তাহলে আহলুল কিতাব সন্না যখন বলবেন হ্যাঁ তখন ওটা ফিট হবে আহলে সন্ন্যাদ অল জামাতের ওপর তখন প্রতিশব্দ হবে যে যাকে আহলে সন্ন্যত আল জামাত বলা হয় তাকে বলা হয় আহলুল কিতাব সন্না কেন আহলুল কিতাব সন্না বলা হয়েছে বলছে লি আজাল তামাসমি কারণ তারা আল্লাহর কিতাব কোরআনী কেরিমকে মজবুত করে ধরে ও ইসা রহমলি কালামি আল্লাহ কালামি করলি আহাদ এবং আল্লাহর কালামকে আল্লাহর বাণীকে যে কোনো মানুষের বাণীর ওপর প্রাধান্য দিয়ে থাকে ও তামাসুকম বেহাদিয়া রসুল্লাহ এবং রসুল্লাহ আদর্শকে তারা মজবুত করে ধরে এবং রসুল্লাহ আদর্শকে সমস্ত আদর্শের ওপর প্রাধান্য দিয়ে থাকে সেই জন্য তারা আহলুল কিতাব মানে কোরআনের অনুসারী হইল ও এবং হাদিসের অনসারী হইল লিয়াজালিকা লুকিব বেহাজাল্লাকাবি শরীফ এই জন্য তাদেরকে সম্মানিত উপাধি দেওয়া হয়েছে আহলুল কিতাব সন্না বা আহলুসন্নাতে জামা অর্থাৎ তারাই একমাত্র কোরআন সন্ন্যার নির্ভেজাল অনুসারী অন্যান্য বা তেল বা গোমরা ফিরকাগুলির মাঝখানে মিম্মান হাদা আনিল কিতাবসোনা যারা কোরআন এবং সন্না থেকে বকর পথে চলে গেছে মিন ফেরাক আহলি দলাল গোমরা ফিরকাগুলি যেমন কাল মোহতাজেলা যেমন মোহতাজেলা ওয়াল খাওয়ারেজ খারেজিরা চরমপন্থীরা ও এবং রাফেজা শিয়ারা ওমান ওয়াফা কাহম এইরকমই আশারি মাতুরিদি আর এইরকম বহু যারা বিভিন্ন ক্ষেত্রে গুমরাহি শিকার হয়েছে এরা ফিয়াকু আলহিম অফিবা আজহা যারা গুমরাহদের অনুকূলে গিয়েছে বা তাদের অনুসারী হয়েছে এদেরকে আবার আরেক নামে নামকরণ করা হয়েছে অসম্মু আহলাল জামাতে শেখ শেখ ইবিন তাইম রাহমল্লা বলছেন ওদেরকে কি বলা হয় অসম্মু আহলাল জামাতে এদেরকে জামাতওয়ালা বলা হয় তাহলে আহলে সুনতাল জামাতের আরেকটা নাম কি হ্যাঁ আহলুল জামা আহলুল কিতাব সন্না আহলুল সন্নাতেওয়াল জামা আর আরেকটা নাম হচ্ছে আহলুল জামা জামাতওয়ালা জামাতওয়ালা কেন বলা হয় এদের নাম বলছেন বলছেন এই জন্য বলা হয় যে অল জামাতুল ফুরকা জামাত মানে হচ্ছে বিচ্ছিন্নতার বিপরীত বিচ্ছিন্নতার বিপরীত হচ্ছে জামাত লেমান্না তামাসক বিল কেতাবা সন্না যারা কোরআন এবং সন্নাকে মজবুত করে ধরে ইউফিদুল ইজতেমা আল ইতেলাফ এটা প্রমাণ করে যে তাদের মধ্যে ঐক্য রয়েছে এবং কি রয়েছে সম্প্রীতি রয়েছে একের অপরের সাথে সম্প্রীতির ভালোবাসা রয়েছে সবাই কোরআন সন্নাকে মজবুত করে ধরি আর অন্তরে ফাটল কেন থাকবে অন্তরে আবার দ্বন্দ্ব কেন থাকবে অন্তরে বিদ্বেষ কেন থাকবে অন্তরে শত্রুতা কেন থাকবে আর দূরত্ব কেন থাকে যেখানে আমাদের দিনের উৎস হচ্ছে এক উৎস পর্যন্ত তো মানে দিন নেওয়ার যে বিষয় দিন নিয়ে আমরা কোরআন করিম থেকে দিন নিয়ে আমরা রসুল্লাহ সাল্লামের আদর্শ থেকে সুতরাং কেন আমাদের মধ্যে ফুরকা থাকবে মহান আল্লাহ ইরশাদ করেছে সুরে আলম আয়াত নম্বর একশো তিন ওয়াত আসম বেহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফার রাকু জামাত কাকে বলা হয় বলে হমুল মুজতামুন আল হক যারা হকের ওপর একত্রিত হয় তাদেরকে জামাত বলা ছোট হোক আর বড় হোক হকের ওপর যদি ঐক্য গড়তে পারে তাহলে তাদেরকে জামাত বলা হয় আর অনেক বড় যদি দল হয় কিন্তু তারা বাতিলের ওপর একত্রিত হয়েছে বা বিভ্রান্তির ওপর গুমরাহির ওপর একত্রিত হয়েছে বেশ কিছু গুমরা আকিদা রয়েছে সেটা জামাত নয় যদিও সংখ্যাগরিষ্ঠ সেটা হোক না কেন অসম আহলাল জামাত জামাত আহেল ইজতেমা জামাত বলা হয় ইজতেমাকে একত্রিত হওয়াকে অযোধ্য হাল ফোরকা ওর বিপরীতটা হচ্ছে বিচ্ছিন্নতা ওয়াইন কান লাফজুল জামাত সারা ইসমাল নফসিল কমিল মুজতামিন এই জামাত মানে হচ্ছে ইজতেমা একত্রিত হওয়া কিন্তু পরবর্তীকালে জামাত বলা হয় কাকে এমন একটি গোষ্ঠীকে দলকে বলা হয় যারা একত্রিত হয়েছে জামাত মানে দলবদ্ধ হ্যাঁ, কিছু লোক এদেরকে জামাত বলা হয়েছে আরবি ভাষাতে পাঁচ নম্বর বৈশিষ্ট্য এখন বলছেন ওয়াল আসলু ফিল আর জামাতের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে যে তৃতীয় তাদের উৎস হচ্ছে বা মূলনীতি হচ্ছে এজমা কোরআন কিতাব তারপরে সন্না হাদিস আর তারপরে হচ্ছে এজমা জি এগুলি হচ্ছে দিনের উৎস দিনের উৎস তিনটি উৎস বর্ণনা করবেন যদিও ফেকার খেতাবাদিতে চারটি উৎস বলা হয়েছে চারটি উৎস বলা হয়েছে কেন চার নম্বরটি উল্লেখ করেননি তার জবাব দিয়েছেন শেখ সহিল ফৌজান তার কথাটি আপনাদেরকে শোনাবো বলছেন ইজমা হচ্ছে আহলে সুন্নতল জামাতের তৃতীয় কি মূলনীতি বলেন বা উৎস বলেন দিনের আলেহ যার ওপর আর নির্ভরশীল হওয়া যায় বা যার ওপর আস্থা করা হয় ফিল এলমে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ও দিন এবং দিন পালনের ক্ষেত্রে এলম হাসিল করবেন কোরআন সন্না এজমা থেকে আমল করবেন দিন পালন করবেন কোরআন এবং সন্না আর এজমার আলোকে কথা বলতে চাইছেন এটা ছিল পাঁচ নম্বর বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য সম্পর্কে সাহেব সাহেব ফজান কি বলছেন একটু শোনাই বলছেন যে এজমা হচ্ছে তৃতীয় দলিল বা তৃতীয় উৎস বাদাল আসলাইনিল আউ্লাইনে দুটি যে প্রথম বর্ণনা করা হইল বুনিয়াদি বিষয় বা দলিল বা মূল বিষয় কোরআন এবং হোমাল কিতাব ও সন্না কোরআন এবং সন্না তারপরে ইজমা কাকে বলা হয় এখন ইজমা তো খুব নাম শোনেন কিন্তু ইজমা মানে কি আজমা ইউজমা মানে একমত হওয়া আজমা ইউজমা মানে একমত হওয়া এটা শাব্দিক অর্থ যারা ওসুল ফিখের পণ্ডিত হ্যাঁ তারা এর সংজ্ঞায় বলছেন আররাফাল ইউন আল ইত্তেফাক আলা আমরিন এতটুকু এক যুগের কোন এক যুগের অলামাদের একমত হয়ে যাওয়া কোন একটি ধর্মীয় বিষয়ে কোন একটা দিনই বিষয়ে এক যুগের আলেমদের একমত হয়ে যাওয়া এর মাধ্যমে এটাও জানিয়ে দেওয়া হইলে যে এক যুগের আলেমরা একমত হয়ে গেল পরে পঞ্চাশ একশো বছর পরে এসে কেউ যদি বলে যে না না না না ওইটা এজমা আমরা মানি না এজমা হয়নি তাহলে ভুল কথা ওই যুগের ওম্মত পুরাটা সমস্ত অলা মানে কি তারাই তো ওম্মত ওম্মতের নেতৃস্থানে উলুল আমার কারা তারাই তো তো সারা বিশ্বের যেখানে মুসলিমরা রয়েছে সেখানকার সমস্ত অলামা যারা অলামা অলামা মানে আবার প্রত্যেক মসজিদের হ্যাঁ, ইমাম সাহেব নয় আর প্রত্যেক মাদ্রাসা ফারেক হইলেই নয় যে কমে মাদ্রাসা ফারেক হয়েছে আলেম আর যে কামেল টাইটেল পাস করেছে সে আলেম না না না এগুলো আমাদের দেশি আলেম আলেম মানে আলেমের মতো আলেম জি হ্যাঁ যাদেরকে আলেম বলা হয় বাকিগুলো তালেবে এলিম কেউ একেবারে ক্ষুদ্র তালেবে এলিম হ্যাঁ মক্তবের কেউ একটু মাধ্যমিক প্রাইমারির কেউ বা মাধ্যমিক কেউ উচ্চ মাধ্যমিক বোঝা গেছে কেউ কলেজ লেভেলের সব তালেবে এলিম আমরা সব তালেবে এলিম আবার আলেম বলিয়েন না সব কথা বুঝলেন তো আলেম কারা যেমন বর্তমান যুগে বিশ্বের সবচেয়ে বড় বড় আলেম শেখ ইমিন বাজ ইবন হুসাইমিন আল্লাহ আলবানি তারা আলেম জি আরবরা এটা বুঝে এবং তারা বলেন আলেম বললে এদেরকে আলেম বলতাম ওনাদের এতেকালের পরে শেখ সাহিল ফৌজান শেখ আব্দুল আলী শেখ এরকম বড় বড় যারা আছেন হ্যাঁ এরা জিবরিন শেখ জিবরিন রাহিমহল্লা তিনিও চলে গেছেন এদেরকে আলেম বলবেন কিন্তু আব্বাস যার কিছু ইসলামের খেদমত আছে দিলেন আলেম বললেন আলেম দি বলে থাকলেও তো কাজ হইতো আল্লামা আল্লামা জি হ্যাঁ আলেম আলেম কি ও দলিলও বলতে পারবে না শুধু ওর বক্তব্য মশাল্লা আল্লামা জি হ্যাঁ বক্তব্য ভাষা পটু ব্যাস মানুষকে আকৃষ্ট করতে পারে ও আল্লামা সাহেব হয়ে গেল জি হ্যাঁ বিশেষ করে পাকিস্তান আর বাংলাদেশে তো আল্লামা হওয়ার জন্য এলেমও লাগে না জি মাদ্রাসা ফারেক হইলে আল্লাহ হয়ে যান জি হ্যাঁ পাকিস্তানে মৌলবি আর মৌলানার টার্ম নেই সরাসরি আল্লামা কথা বুঝে গেছে জি আল্লাহ আল্লামা সাহাব সব আল্লামা সাহাব এগুলো মুসিবত আমাদের দেশের যার ফলে মানুষ ধোকা খেয়ে যাচ্ছে যে এরাও তো আল্লামা হ্যাঁ আল্লাহ মানে মহাজ্ঞানী সুহান আল্লাহ আল্লাহ যদি কি আমাদের জিজ্ঞেস করে ওই যে মহাজ্ঞানী বনে গেছে ওকে যে তুই কি মহাজ্ঞানী হয়েছিস তুই কি যে করবে আল্লাহ জান ছয় নম্বর বৈশিষ্ট্য আসে আর এজমাই তিনটি দিয়ে তারা ওজন করে মাপ করে ওই সমস্ত হ্যাঁ, আমলগুলিকে বা আকিদাগুলিকে যেগুলি মুসলিম হ্যাঁ, আলেম এবং জনগণরা রাখে বিশ্বাস করে সেগুলি কথাই হোক তাদের অথবা আভ্যন্তরীণ আমল হোক ভিতরের বিষয় আকিদার বিষয় হোক আর জাহেরাতিন অথবা বাহ্যিক আমল হোক কোরআন এবং হাদিস আর এজমা দিয়ে ওজন করে যে কার নামাজ ঠিক কার নামাজ ঠিক নাই কার আকিদা ঠিক কার আকিদা ঠিক নাই হ্যাঁ নবী জীবিত না মৃত নবী নূরের পয়দা না মাটির পয়দা হ্যাঁ বোঝা গেছে না এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে কথার ক্ষেত্রে কোন একটা কথা বলার ক্ষেত্রে কোন একটা ফতুয়ার ক্ষেত্রে এই ফতুয়া ঠিক না ঠিক নাই কি দিয়ে ওজন করে কোরআন দিয়ে সন্না দিয়ে আর ইজমা দিয়ে এটা হচ্ছে ছয় নম্বর বৈশিষ্ট্য আহলে সোনাতাল জামাতের জি তাহলে যদি কেউ ওজন করে এত বড় আলেম ওর বডি দেখে আর লেবাস পোশাক দেখে আর এসব বিশ বা আল খাল্লা জুব্বা দেখে অথবা বড় বড় উঁচা উঁচা টুপি আমাদের দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে কিন্তু উঁচা উঁচা টুপি দেখলো ওই যত বড় টুপি তত বড় আলেম জি ঠিক না যত বডি ভারী তত বড় আলেম যত বড় মাদ্রাসা ফারেক তত বড় আলেম বড় মাদ্রাসা ফারেক হলি যে বড় আলেম তার নয় ও মাদ্রাসা হচ্ছে বেদাতের ফ্যাক্টরি হয়তো বেদাতি মাদ্রাসা থেকে পড়েছে তিনটি হেলিকপ্টার চলে তো আরো বড় আল্লামা জি জি তো এই তিনটি ওসুল দিয়ে মানুষরা যে সমস্ত আকিদা রাখে আমল করে বা ধর্মীয় কথা বলে সবকিছুকে ওজন করে সেটা আভ্যন্তরীণ বিষয় হোক আর বাহ্যিক বিষয় হোক কোনগুলিকে মিম্মাল লোকন বিদ্দিন যা দিনের সাথে জড়িত ধর্মীয় বিষয়ের সবকিছুকে মাপ করে ওজন করে এই তিনটি মূলনীতি দিয়ে দুনিয়ার বিষয় কেনা দুনিয়ার ক্ষেত্রে কে বড় ডাক্তার কার হাত যশ বেশি কোরআন হাতিস দিয়ে কোরআন সোনার এজমা দিয়ে ওজন করার দরকার নেই আপনি দেখছেন যে আপনার রোগ খুব ভালো হচ্ছে যান খুব দৌড় দেন বুঝা গেছে না দুনিয়া দুনিয়া জি দুনিয়ার সম্পর্ক কোরআন সুন্না ইজমার সাথে নেই এই যে বিষয়টি বললাম এই সম্পর্কে শেখ সোহেল ফৌজান কি বলছেন শুনেন বলছেন আহলে সুনতল জামাত যারা ফহমিয়া যে আলুন হাজির ওসুল সালাসাই তিনটি ওসুলকে কোরআন এবং সুন্নার ইজমাকে মিজান বানায় দাঁড়ি পাল্লা কিসের জন্য লেবায়ানিল হক সত্যকে হ্যাঁ প্রকাশ করার জন্য মিনাল বাতিল বাতিল থেকে যে এটা হক এটা বাতিল ওয়াল হাদি মিনাদ দলাল এটা হচ্ছে হেদায়ত এটা হচ্ছে গুমরাহি যা মানুষের হ্যাঁ, থেকে হয়ে থাকে মেন তাসরফাত কৌলিয়া কোনো কথা একটা বললো কোন একটা বক্তব্য রাখলে বক্তব্যটা ঠিক না ভুল ওজন করতে হবে কি দিয়ে কোরআন এবং সন্না দিয়ে এ কামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা ঠিক না ভুল কি দিয়ে ওজন করবেন কোরআন সন্না এজমা দিয়ে ষাট বছর আগে চলে যান তো কোন তফসির পাবেন না কোন তফসির পাবেন না যে একামতের দিন মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা কথা বোঝা গেছে মৌলানা আর হাসান বান্না আর সাইদ কুতুব এদের লিখনি এমন প্রভাব সৃষ্টি করলো এক সেন মানুষের ওপর আর এমন প্রভাকান্না চালাইলো যে একামতের দিন মানে ক্ষমতা নেই মানে দিনই কায়েম হয়নি যতই সহি আকিদা হোক না কেন তহিদ রবুবিয়াত অলুহাত আসমা সেফাত সব ঠিক থাকলে কোনো মূল্য নেই আর তারপরে শির যতই শিরকে নির্মূল করে ফেলেন আপনি শিরকে উৎখাত করেন বলছে এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে গরিবদের শিরকে রাষ্ট্রীয় শির্ক এই রাষ্ট্রীয় শির্ক এই কথাগুলি দেখান তো দেখি সাহাবাহামের উক্তিতে তাবেইনদের উক্তিতে তাবা তাবের উক্তিতে আবু হানিফা শাহি মালিক আহমদের উক্তিতে দেখান তো দেখি কে বলেছে যে রাষ্ট্রীয় শির্ক এটা সুতরাং এই রাষ্ট্রীয় শির্ক সম্পর্কে বলতে হবে এই ভাগগুলি কোথা থেকে আসলো এই পঞ্চাশ ষাট বছরে ধর্মের নামে যখন রাজনীতি শুরু হইল গণতন্ত্রের রাজনীতি আর এসব রাজনৈতিক বই পুস্তক লেখা শুরু হলে এসব স্কলারগুলি পয়দা হইল তখন এইসব ভুল ব্যাখ্যাগুলি আসলো এগুলিকে কোরআন সন্না ইজমা দিয়ে কি করতে হবে আহলে সনাতল জামাতকে ওজন করতে হবে যদি আহলে সন্নাল জামা হয় আর না হলে আহলে বেদা না হলে আহলে বেদা জি যেগুলি সম্পর্ক দিনের সাথে মানুষের আমল যেমন সলাত ও সিয়াম জাকাত মামেলাত হালাল হারাম এখন হালাল হারামের মশলা আসলো কোনো একটা ব্যাংকিং সুদ হালাল না হারাম কি দিয়ে ওজন করবেন কোরআন সন্ন্যায় ইজমা দিয়ে হ্যাঁ তারপরে ইন্স্যুরেন্স হালাল না হারাম ওজন করবে এইভাবে যতগুলি বিষয় আসতে পারে আম্মা মালাই সাল্লাহ তাল্লুকুল বিদ্দিন যেসব বিষয়ের ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই যেমন দৈনন্দিন বিষয় অথবা পার্থিব বিষয় এগুলির ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে ফাল আসল ফিহি আল এবা আসল হচ্ছে যে জায়জ তাতে যদি কোনো পাপ না থাকে তাহলে আসল হচ্ছে জায়জ সুতরাং কম্পিউটার ব্যবহার করা জায়জ কিনা আসল হচ্ছে জাহেজ কম্পিউটার যদি পাপ না করেন তাহলে ঠিক না নেট ব্যবহার করা কি কিনা যদি নেট দিয়ে পাপ না করেন ইন্টারনেট জায়েজ মোবাইল ব্যবহার করা কি কিনা আসল হচ্ছে জায়েজ মোবাইল দিয়ে যদি পাপ না করেন তাহলে এইরকম দুনিয়ার যত কিছু রয়েছে পাকা ঘরে বসবাস করা কি কিনা এসির ঘরে বসবাস করা জাহেজ কিনা এসির ঘরে লেকচার দেওয়া জাহেজ কিনা বলবেন যে কোথায় দেখাও তো কোরআনে কোথায় আছে আর সন্নাতে কোথায় আছে এজমাতে কোথায় আছে এসিতে বসে বসে বক্তব্য করতে হবে হ্যাঁ, দুনিয়ার বিষয় আসল হচ্ছে যে জাহেজ এসির ঘরে বসে পাপ না করলে হলো এসির ঘরে বসে যদি বেদাত কেউ ছড়াই তাহলে হারাপ বেদাত ছড়াচ্ছে জি হ্যাঁ তারপরে শেখুল ইসলাম তাইমা রাহেমহল্লা এজমার মর্ম কথা বর্ণনা করেছেন এজমার মর্ম কথাটা শুনে এজমা কোন এজমা এজমা দাবি করলে হবে না এজমার জন্য একটা কিছু নীতিমালা আছে যেটা দিয়ে আপনি কন্ট্রোল করবেন না হলে যদি দাবি করে নিল এজমা হয়ে গেছে চার মজাবের এক মজাব মানা ফরজ কোরআন এনে হাদিস না কিসা আছে এজমাতে আছে এটা তো দাবি ঠিক না কালকে বলবে যে এজমা হয়ে গেছে যে রফেদান মনসুখ হ্যাঁ গায়ের জোরে বললি হলো ঠিক না চলবে না তো বলছেন যে এজমা কাদের এজমাটা হচ্ছে কার্যকরী এজমা আর বাকিগুলো শুধু দাবি মাত্র শোনেন এই ক্ষেত্রে তাইম রহমাল্লা কি বলেছেন বলছেন যে ওয়াল ইজমাউ হুয়া মা কান আলী সালাফ যেই এজমাকে একটা নীতিমালাই নিয়ে আসা যাবে হ্যাঁ কন্ট্রোলে রাখা যাবে হ্যাঁ সেটা হচ্ছে যার ওপর সালাফে সলেহীনরা ছিলেন যেই এজমা সালাফে সলেহীনরা করেছেন সালাফ বলতে নবী শাসনের পরে সাহাবাই কেরামদের জমানেতে এজমা হয়ে গেছে অথবা তাবাইনদের জমানে এজমা হয়েছে অথবা তাবা তাবাইনদের জমানে এজমা হয়েছে আর তাবাইন আর তাবা তাবেনের জামানা মিলে এই চার এমাম তারপর বখারি মুসলিম মোটামুটি এরা চলে আসছে এই যুগটা যদি এজমা হয়ে থাকে তাহলে ঠিক আছে কিন্তু তারপরে কেউ যদি দাবি করে যে চতুর্থ শতাব্দীতে এজমা হয়েছে পঞ্চম শতাব্দীতে এজমা হয়েছে মিলাদ করতে হবে ষষ্ঠ শতাব্দীতে এজমা হয়েছে এগুলো হচ্ছে বাতিল ইজমা হচ্ছে বাতিল ইজমা কথা বোঝা গেছে সালাফে সালেহিনদের জামানায় এজমা হইতে হবে এটা হচ্ছে তার একটা দাবেতা দাবেতা মানে কায়দা কানুন নীতিমালা কেন দুটি কজ বর্ণনা করেছেন দুটি কারণ যে আম এজমাটাকে শুধু সীমিত করে দিলাম সালাফদের যুগের সাথে সাহাবাইকামদের যুগ তাবেইনদের আর তাবাত এই তিনটি স্বর্ণ যুগের সাথে কেন দুটি কানবানা করছেন ইজ মাদাহম ক্যাসোরাল ইখতলাফ ওয়ান্তা সারাফিল উম্মা বলছেন যে এই সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনের পরে এজমা কেউ দাবি করলে গ্রহণযোগ্য নয় এই জন্য যে তখন মতবিরোধ অনেক বেশি হয়ে গেছে ইখতলাফ অনেক বেশি হয়েছে যখন ইখতলাফ বেশি হয়েছে তখন সেটা সম্পর্কে সম্মুখ একটা ধারণা নিয়ে আসা যে সবাই এই বিষয়টিতে একমত হয়েছে কেমন করে বুঝবেন যখন অনেক মত হয়েছে তখন এমন হইতে পারে একটা দল আর সারা পৃথিবীতে ছড়িয়েও গেছে মুসলিম অলামারা বা মুসলিম জাতি তখন এটাকে আয়ত্তে নিয়ে আসা যে সবাই কিন্তু আমরা এই যুগের একমত হয়ে গেছি এই বিষয়টাই এটা বলা মুশকিল এটা বলা মুশকিল কাসরাল ইখতলাফ দ্বিতীয় হচ্ছে ওয়ান্তা সারাফিল ওম্মা এবং মুসলিম ওম্মাতে ছড়িয়ে পড়েছে এই দুটি কথার ব্যাখ্যা শেখ সালেউল ফৌজান হাফিজাহুল্লাহ যে ভাষা দিয়ে করেছেন তার ভাষা দিয়ে শোনাই বলছেন যে বাদা সালাফি সালে সার আল ইজমাউলি আমরাইনে সালাফে সালেহিনের পরে সাহাবাইকরাম তাবেন তাবা তাবেনের পরে এজমাকে দুটো কারণে আয়ত্তে রাখা যাবে না কন্ট্রোল রাখা যাবে না এজমার একটা কায়দা কানুনের এজমাকে একটা কায়দা কানুনের মধ্যে নিয়ে আসতে পারবেন না প্রথম হচ্ছে কাসরাতুল ইখতলাফ বিয়াকল এত মতবিরোধ হয়েছে যে এই একটা মাসলাই কতগুলি উক্তি আছে আরো কোন দল কেউ কিছু বলেছে কিনা এটা আয়ত্ত করা মুশকিল দ্বিতীয় হচ্ছে এন্তেসারুল ওমাফি আক্তারিল আজ মুসলিম জাতি এত দূর দূরান্তে ছড়িয়ে গেছে এদিকে স্পেনে পৌঁছে গেছে আন্দুলুস হ্যাঁ ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে সেখানে সময় ওইদিকে পূর্ব দিকে আপনার তুর্কিস্তান চাইনাতে ইসলাম চলে গেছে বোঝা গেছে উত্তর দিকে আজারবাইজান উজবেকিস্তান যে সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সাথে একসময় ছিল যে সোভিয়েত ইউনিয়ন সেই দিকে চলে গেছে এইভাবে আপনার আরো যদি যান তাহলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া চলে গেছে এখন মরক্কোর লোক স্পেনের স্পেনের অলামারা মরক্কের অলামারা ইন্দোনেশিয়া মালয়েশিয়ার ওলামাদের সাথে আর চীনের ওলামাদের সাথে ভারত উপমহাদেশ ওলামাদের সাথে আরব উপমহাদেশ ওলামাদের সাথে একমত হয়েছেন এটা কেমন করে বলবেন কারণ এই ওম্মত বিস্তর এলাকা নিয়ে ছড়িয়ে পড়েছে সুতরাং দাবি করা মুশকিল আর এই দাবির সত্যতা সাব্যস্ত করা বা স্বীকৃতি দেওয়া মুশকিল যে ওম্মতে তারপরে কোন এজমা হয়েছে এমন কি অনেক আমাদের উক্তি রয়েছে যেটা অনেকে উল্লেখ করেছেন অল এজমা প্র্যাকটিক্যালি যদি এজমা দেখা যায় অল এজমা ও এজমা সাহাবাত লাগাইরু এ কথাও বলেছেন এখানে তো ইবনে তেমরা বলছে যে সাহাবা ইকরামদের এজমা তাবাইনদের এজমা তাবা তাবের এজমা সালাফে সালেহ বলেছেন তিনটি দলকে সামিল করা যেতে পারে কিন্তু অনেকে বলেছেন আসল এজমা হচ্ছে সাহাবা ইকরামদের যুগের এজমা আর তারপরে এজমার বাস্তবে প্রমাণ করাই মুশকিল হতে পারে যে একশো জন আলেম একমত হয়েছে পাঁচজন বা জন হ্যাঁ ভিন্ন মত পোষণ করে থেকে গেছে এই একশো জন জানতেই পারেনি যে আমাদের বিরোধীও আছে সুতরাং এজমা কি করে হলো ইখতলাফি মাসলা হলো আমার এই কথাটি বোঝার জন্য মনে রাখবেন যে শরীয়ত যেসব মাসাইল রয়েছে সেগুলো দুই ভাগে বিভক্ত এজমার মাসাইল আর ইখতলাফি মাসাইল এজমার মাসাইল আর ইখতলাফি মাসাইল ইজমার মাসাইল যেমন পাঁচ অক্ত নামাজ ফরোজ পাঁচ অক্ত সালাদ ফরোজ এজমা জাকাত ইসলামের তৃতীয় রুকুন এজমা আছে কিনা হ্যাঁ শ্যাম রমজান মাসের শ্যাম ফরোজ জীবনে একবার হজ ফরজ এবার বোঝা গেছে ওমরা ওমরা ফরজ নাকি সোননাথ এখতলাফ এখতলাফে মাসলা ঠিক আছে হ্যাঁ তারপরে জাকাত ব্যবহারিত স্বর্ণে বা চাঁদিতে জাকাত লাগবে কিনা এখতলাফি মাসলা ঠিক আছে সালাতে এমামের পেছনে সুরা ফাতেহা পড়া পড়া যাবে না যাবে না ইখতলাফি মশলা বোঝা গেছে সালাতের মধ্যে রুকুন কতটি আর ওয়াজেব কতটি ইখতলাফ আছে না নেই ইখতলাফ আছে হজে রুকুন কয়টা ইখতলাফ আছে না নেই ইখতলাফ আছে কারণ কিছু কিছু মজাবে সাফামার সাইকে ওরা অজেব বলছে রুকুন বলছে না ফরজ বলছে না রুকুন ফরজ বলছে না ইখতলাফি মশলা কিন্তু মারা সাই হজের একটা অংশ এটা এটা তেজমা যখন বলে মারা সাই হজের একটা অংশ তখন বলছে এজমা আছে কিন্তু যখন এটা রুকুন ছেড়ে দিলে হবেই না হজ নাকি ওয়াজেব দম দিয়ে কোরবানি করে ঘাটতি পূরণ হবে তখন ইখতলাফ এবার বুঝতে পেরেছেন যে যত মাসাইল আছে হয় এজমাই মাসাইল আর না হয় ইখতলাফি মাসাইল এজমার মাসাইল আর না হয় ইখতলাফি মাসাইল এই এজমা সম্পর্কে আহলে জামাতের যে দৃষ্টিভঙ্গি তা নিয়ে আলোচনা হইল আর তারপরে চার নম্বর কেয়াসের কথা কেন উল্লেখ করলেন না অথচ ওসুলে ফেকার কায়দা পড়লে বলবেন যে দিনের উৎস হচ্ছে চারটি আমরা পড়েছি ওসুলে ওসুলে ফেকে কিতাবুল্লাহ কোরআন সন্ন্যত রসুল্লাহ এজমাই উম্মদ আর কেয়াস কেয়াস মানে হ্যাঁ, কেয়াসের একটা বিশেষ সংজ্ঞা আছে সহজ ভাষা বুঝাইতে হলে কোরআন সন্ন্যার আলোকে হ্যাঁ, কি করা যুক্তি সহজ ভাষায় বোঝাইলে একটা মাসলার দলিল স্পষ্ট পাচ্ছি না কিন্তু এই মাসলাটি এই মাসলার সদৃশ্য এই মাসলার দলিল আমার কাছে আছে তখন এই মাসলার দলিলটা যা বলে সেটাকে এই মাসলার উপর ফিট করলাম যেটা দলিল পাচ্ছি না এই এই মাসলার কোন দলিল পাচ্ছি না হ্যাঁ না কোরআনে না হাদিসে না ইজমাতে কিন্তু আমি এই মাসলায় যে দলিল পেয়েছি এই মাসলার এই মাসলায় কি আছে হ্যাঁ সদৃশ্যতা আছে সুতরাং এখানকার দলিলটাকে এইরকম ফিট করলাম বুঝতে পেরেছেন এ কেয়াসটা দলিল হবে কি হবে না আমার দৃষ্টিভঙ্গি তো ভুল করতে পারে যার ফলে একদল বলছে না কেয়াস কোনো উৎস না ইসলামের উৎস না তিনটেই শুধু উৎস আরেকদল বলছে চারটি উৎস তাই বলছেন তম্বি সতর্কী ইন্নামাক্তা সারা শেখ রহমা আলাজিক রসুল সালাসা শেখুল ইসলাম রহমা তিনটি মূলনীতি শুধু বললেন ইসলামের চার নম্বরটা কেয়াস কেন বললেন না ওয়ালেমাজগুর আসলা রাবে চতুর্থ দলিল বা যেটি উৎস কেয়াস বা অহওয়াল কেয়াস সেটা কেয়াস কেয়াস কেন বললেন না লিয়ান্নাল কেয়াস মুখতালাফুন ফিহে কারণ কেয়াসের ব্যাপারে ইখতলাফ রয়েছে এজমা নেই কোরআন সুন্না এজমা মানতে হবে এজমা কিন্তু কেয়াস মানবো কি মানবো না দলিল হিসাবে ইখতলাফ ফকিদের ইখতলাফ রয়েছে ওসুলের ওসুলে ফিখের যারা পন্ডিত তাদের ইখতলাফ রয়েছে কামাখতালাফি ওসুলিন ওখরা যেমন অন্য অন্য দলিলগুলির ক্ষেত্রে বা উৎসের ক্ষেত্রে ইখতলাফ রয়েছে তার মধ্যে একটি যেমন সাহাবাইকার আমল দলিল হবে কিনা সাহাবাইকার আমল দলিল হবে কিনা ইখতলাফ আছে একদল বলছে সাহাবাইকার আমল হুজ্জাত দলিল আরেক দল বলছেন না সাহাবাইকার আমল ভুল হইতে পারে জি সুতরাং সেটাকে দলিল পেশ করা যাবে না এইরকমই আরো বেশ কিছু বিষয় রয়েছে মারজিওয়া কতগুলো ওসুল যেগুলি যারা জানতে চাইবে তারা ওসুল ফেখের কিতাবের দিকে প্রত্যাবর্তন করবে হাজা ওসল্লা মোহাম্মদ আলী ওসাইজমাই সুবাহ রব্বিক রব্বিল ইজাতাম বাসিফুন ওসালাম আল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন يا إله منه قرآن كريم